ফরজ নামাজের সময় শেষ হয়ে গেলে অন্য সময় কি জামাত করা যাবে মানে দ্বিতীয় জামাত প্রশ্নগুলি স্পষ্ট হইতে হবে দ্বিতীয় জামাত দ্বিতীয় জামাত এক মসজিদ দ্বিতীয় জামাত যদি লোকজন থাকে জামাত করে পড়বে লোকজন যদি থাকে একাধিক লোকের নামাজ কাজা হয়ে গেছে তাহলে জামাত করে পড়বে নবী সাল্লাম সূর্য ওঠার পরে যে যে হাদে বেলাল রাজি আল্লাহ তাকে পাহাড়ে দিয়েছেন সই বোখারিকে হাদিস রয়েছে যারা হাদিস পড়েন তারা জানেন একবার নবী সাল্লাম এরকম হয়েছে ভোর রাত্রে সারা রাত সফর করেছেন জেহাদের সফর জেহাদ থেকে ফিরছিলেন ক্লান্ত হয়ে রয়েছেন নবী সালাম সাহাবাই কেন সবাই ক্লান্ত বেলাল করলে বেলাল তোমাকে আজান দিতে হবে তুমি পাড়া দাও তুমি কিন্তু ঘুমাবে না আমরা ঘুমাচ্ছি বেলাল বলছে অনেকক্ষণ আমি তাহাজু তাহাজ পড়লাম পড়ার পরে ভাবলাম যে এখনো তো ভোর হচ্ছে না তো যাক একটু উঠটা বসে গেছে তো উঠার পিঠানে পিঠে একটু হেলানা দিই আর পূর্ব দিকে ফর্সা হবে ওইদিকে তাকিয়ে বসে আছে বসে থাকতে থাকে যেমন গাড়ি চালাতে চালাতে আজকাল লোক ঘুমিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে তো তিনি তো এমনি বসে তিনি তার গাড়ি চালাচ্ছেন তাই না এই বসে থাকতে থাকতে ঘুম চলে এসছে বেলাল রাজি আল্লাহ তালানহকে মাস্তাই কাজু হাত্তা দারাবাত হুমুসামসু হাদিস রয়েছে কেউ জাগতে পারেনি জেগেছে কখন যখন সূর্যের তাপ তাদেরকে লেগেছে ওয়াউলমান ইস্তাই কাজা রাসুল্লাহাম প্রথম ব্যক্তি যিনি জাগছেন তিনি রসুল্লাহাম তারপরে ওমার কি হলো কি ব্যাপার সূর্য উঠে গেছে বেলাল বেলাল ঘুমাই নবী করিম সাল বলেন ইন্না হাজাল মাকান হাজার আহ শয়তান এই জায়গায় শয়তান হাজির হয়ে গেছে যেখানে গুণা হবে জানবেন ওখানে শয়তান হাজির হয়ে গেছে তাহলে যে ভাইরা সিগারেট খান যেখানে সিগারেট খান সেখানে শয়তান হাজির মনে রাখবেন হ্যাঁ যেখানে পাপ করবে সেখানে শয়তান হাজির যারা নিজের বাসায় গান শোনেন ফিল্ম দেখেন সেখানে শয়তান হাজির ফেরস্তা থাকবে কি করে আল্লাহ রহমত কি করে হবে আপনার বাড়িতে বরকুত কি করে হবে জিন কেন ধরবে না জাদু টোনা লাগবে না কেন পালা মুসিবত কেন আসবে না এই জন্যই বাড়িতে ছবি ঝুলানো আছে স্বামী স্ত্রীর ছবি বাচ্চাদের ছবি হ্যাঁ মোবাইলের স্ক্রিনে ছবি রেখেছেন বারবার দেখছেন হ্যাঁ ওই করে রেখেছেন তাহলে আপনার রুমে শয়তান আসবে না তো কি আসবে যেখানে গুণা হয় সেখানে শয়তান আসে এই হাদিস দ্বারা ইস্তেমবাদ করেছেন ইন্না হাজাল মাকান হাজার শয়তান কারণ এখানে যখন নামাজ কাজা হয়ে গেল আমাদের ঘুম চাপিয়ে দিয়ে শয়তান তাহলে শয়তান হাজির হয়ে গেছে সুতরাং এখানে নামাজ কাজা আমরা করবো না চলো একটু সরে চলো উজু করে একটু দূরে গিয়ে নবী সাল্লাহ জামাত করে আজান দেওয়া হলে তারপর জামাত করে নামাজ পড়লেন তাহলে কাজা নামাজের জন্য নবী করিম সাল্লাম জামাত করে নামাজ পড়েছে জি এই হচ্ছে সন্ন্যত তবে মসজিদে যদি প্রথম জামাত হয়ে যায় অনেক আলমদের নিকটে বাড়িতে বাড়িতে বাড়ির পরিবারদেরকে নিয়ে জামাত করে নিতে পারে জামাত হয়তো এমন কাজে আপনি ব্যস্ত হয়ে গেছেন গাড়ির ভিড়ে পড়ে গেছেন গাড়ি আজকালকার যে শহরের জীবনযাপন রাস্তায় ভাবছেন আমি দশ মিনিটে চলে যাব কিন্তু দেখা গেল যে আধা ঘন্টা জাম হয়ে গেল রাস্তা যে মসজিদে যেতে যেতে আমার শেষ হয়ে গেল তাহলে যদি বাড়িতে আপনি নিজের পরিবার ছেলে মেয়েদেরকে নিয়ে জামাত করে নেন তো ভালো কথা অসুবিধা নেই মসজিদে যাওয়া জরুরি নয় আপনার জন্য যেখানে জামাত শেষ হয়ে গেছে